আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম একদা তিনবার বললেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুণাগুলো সম্পর্কে অবহিত করব না সকলে বললেন হে আল্লাহ রসুল অবশ্যই বলুন তিনি বললেন আল্লাহর সঙ্গে শির করা এবং পিতামাতার অবাধ্য হওয়া তিনি হেলান দিয়ে বসেছিলেন এবার সোজা হয়ে বসলেন এবং বললেন শুনে রাখো মিথ্যা সাক্ষ্য দেওয়া এ কথাটি তিনি বারবার বলতে লাগলেন এমনকি আমরা বলতে লাগলাম আর যদি তিনি না বলতেন